সেখানে বলছেন অত আত্যান্তিকম ক্ষেমম ক্ষেমং পৃচ্ছাম ভবত অনঘা হে পবিত্র পরম পাবন সাধুগণ আপনাদের কাছে প্রশ্ন করছি অস্মিন সংসারে এ সংসারে ক্ষণার্ধ সামান্য সময় যদি সাধু সঙ্গ হয় সেটাও মানুষের পরম মঙ্গল দান করতে পারে এ কথা বলছেন ধর্মানো ভাগবতানো ব্রুত যদি ন শ্রুয়তে ক্ষমাম যদি ভাগবত ধর্ম শোনবার মতো যোগ্যতা আমাদের আছে বলে আপনি মনে করেন যদি আপনি মনে করেন যে আমাদের ভাগবত ধর্ম বলবেন তা দয়া করে বলুন আমরা ভাগবত ধর্ম শুনতে চাই যেটা শুনবার পরেতে জয়ী প্রসন্ন প্রপন্নায় দাসতী আত্মনাম অজ যে ভাগবত ধর্ম শুনলে পরে জয়ী প্রসন্ন প্রপন্যায় দাসতী আত্মনাম অপি অজ যেটা কালকে আমি আলোচনা করেছি সুদামা বিপ্রের আলোচনা প্রসঙ্গে ভগবান যদি কাউর কাউর ওপর প্রসন্ন হন তাহলে কি বাকি থাকে মানুষের যদি ভগবান কাউর ওপর প্রসন্ন হন কিম কিম অলভ্য তৈ প্রসন্নে কিম অলভ্য তৈ প্রসন্নে তুমি প্রসন্ন হলে ভগবান আমার কি বাকি থাকবে আমি সব পেয়ে যাব কারণ আমার তো কিছু চাই না কিম অলভ্য তৈ প্রসন্নে তুই প্রসন্ন হলে সব আমি পেয়ে যাব সেই অনুযায়ী বলছে জয়ী প্রসন্ন প্রপন্নায় যে ভগবানের চরণে আমি যদি কেঁদে পড়ি হে ঠাকুর তুমি ছাড়া আর কেউ নেই দয়াল তিনি যদি আমার উপর প্রসন্ন হন তাহলে ভগবান বলেন এই তুই কি নিবি জগতের সম্পত্তি আমি নিজেকে দিয়ে দিলাম আমাকে নিয়ে নে আমারে কি নিয়ে লহ ভজ গৌর হরি আমাকে কিনিয়া লহ ভজ গৌর হরি কে বলেছেন এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায় নিত্যানন্দ গাইছেন আমরা বলছেন আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি এরকম সবাইকে চোখে জল নিয়ে বলছেন আর এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায় মাটিতে গড়িয়ে যাচ্ছেন এ হচ্ছে আমাকে কিনে নাও গৌরহরিকে ভজ ভগবান নিজেকে দিয়ে দেয় বলরাম কে নিত্যানন্দ তো স্বয়ং ভগবান আর কি গৌর আর নিতায় পার্থক্য নাই সেই জন্য বলছেন যখন এই প্রশ্ন করেছেন তখন নারদজি বলছেন প্রথম কবি রবির অন্তরিক্ষ পিপ্লায়ন দ্রুমের চমস করভাজন এই যে পরপর নজনের কথা বলল তাদের প্রথম ভাই এদের নিয়ম হলো নজন ভাইয়ের একজন ভাই কথা বলেন আর বাকি আটজন শোনেন আবার কি হয় আরেকজন বলতে থাকেন বাকি আটজন শোনেন চতুর্শন থাকে চতুর্শনের মধ্যে চারজনের মধ্যে একজন বলতে থাকেন বাকি তিনজন শোনেন বাকি আবার আরেকজন বলতে থাকেন আবার বাকি তিনজন শোনেন এই জন্য যারা পরম বৈষ্ণব তারা তত্ত্ববিদ হয়েও তারা বলেন এখানে শ্যাম বাবা হরিকথা বলছে একটু গিয়ে শুনে আসি কি বলছেন কত সুন্দর যেখানে যেখানে হরিকথা আমাকে বলবেন উনি শোনেন সব বড় বড় সাধুরা আমি তাদের কাছে নখের যোগ্য নয় বলে মনে করি দের ভগবানের এটা কৃপা এটাকে অভিমানে নিতে হবে না মনে করতে হবে তারা তত্ত্ববিদ তারা ওই একজন সাধু বললে আবার তারা শুনবে আবার তারা বলবেন আমি শুনবো এখানে কোনো অভিমানের কোনো স্থান নেই পরম বৈষ্ণবগণ এইটি বিচার করেন মিথরতির মিথতুষ্টি নিবৃত মিথ আত্মানাহা মিথরতি মিথতুষ্টি এই হরিকথা নিজেদের মধ্যে বলতে বলতে মিথ মিথতুষ্টি নিবৃত মিথ আত্মানাহা নিজেদের মধ্যে পরস্পর আলোচনা করে একে অপরকে হরিস্মৃতি জাগাচ্ছেন মহাপুরুষগণ যখন দেহ সেরে যান তার আগে যখন অসুস্থ লীলা করেন তখন বলেন কীর্তন কর কীর্তন কর মাধবেন্দ্র পরিবার সাক্ষাৎ ভগবানের নিজ জল যাকে ভগবান কতবার দর্শন দিয়েছেন দিয়েছেন না মাধবেন্দ্র পরিবাদকে ঈশ্বর পরিবাদ হরি হরিকথা শোনাচ্ছেন গুরুদেবকে শিষ্য হরিকথা শোনাচ্ছেন হ্যাঁ বল বল আরো বল আরো বল ওই কীর্তন কর পৌপাত চলে যাওয়ার আগে বলছেন শিরূপ মঞ্জুরি পদ হ্যাঁ যার ধন সম্পদ এরকম কীর্তনটা করতে বলছেন চলে যাওয়ার আগে দেহ ছাড়ার আগে পরম পুজো শ্রীধর গোস্বামী মহাজকে বলছেন শিরূপ মঞ্জুরি পদ যার ধন সম্পদ এই কীর্তনটা কর কেন এই কীর্তনটা বউবা জানেন না জানেন কি জানেন না জানেন এটা ওই সাধু করবে উনি কানে শুনবেন মাধবেন্দ্র পরিবার সক্ষাৎ ভগবানের নিজজন ঈশ্বর পরিবার কীর্তন করছেন তিনি শুনছেন গুরু গুরুপতি বাবা ওইটা একটু করো তো পাঠ করো তো শুনি তার মানে তো এটি হলো না গুরুদেবকে আমি জ্ঞান দিয়ে দিচ্ছি হলো কি তিনি সাধুদের মধ্যে এটি নিয়ম সেই জন্য বলছেন কবি এবার বলছেন কবি নামক যে প্রথম যে সাধু তিনি প্রথমে বলছেন মান্যে মনে করি কিভাবে মানুষ ভয়শূন্য হতে পারবে সে কথা উত্তর দিচ্ছেন শ্রী কবির উবাচ শ্রী কবির উবাচ কবি বলছেন মন্যেয়কুতশ্চিদ ভয়মচ্যুত পদাম্বুজ উপাসনা মাত্র নিতম উদ্বিগ্ন বুদ্ধের অসদাত্মভাবাত বিশ্বাত্মনা যত্র নিবর্ততে ভি মন্নে অকুতশ্চিদ ভয়মচ্যুত পদাম্বুজোপাসনমাত্র নিহিতম উদ্বিগ্ন বুদ্ধের অসদাত্মভাবাত বিশ্বাত্মনা যত্র নিবর্ততে ভি ভি মানে ভয় মন্যে অকুতশ্চিত ভয় মচ্ছুতস্য পদাম উপাসনা মাত্র নিত্যম নিত্য অনন্তকাল একটাই জিনিস করা উচিত তোমাদের কি মন্যে আমি মনে করি অকুতশ্চিত ভয়ম অচ্যুতস্য পদাম্বুজ উপাসনা মাত্র নিত্যম ভগবানের চরণ কমলের উপাসনা করাটাই নিত্য মানুষের সবার কর্তব্য কিন্তু করছে না কারণ উদ্বুগিন বুদ্ধের অসদাত্ম ভাবাত সমস্ত মানুষ তাদেরকে যদি ডাক্তার পরীক্ষা করে টেনশনের মধ্যে কে নেই প্রত্যেক মানুষকে পরীক্ষা করা হয় এখানে প্রত্যেকের কে কোনো না কোনোভাবে টেনশন রয়েছে উদ্বেগ রয়েছে উদ্বেগ ছাড়া নেই ভালো করে যদি অ্যানালিটিক্যাল টেস্ট করা হয় প্রত্যেক বৈদ্যে এসে বলবে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো টেনশন রয়েছে মুক্ত কেউ নেই এর মধ্যে উদ্বেগন বুদ্ধের অসদাত্ম ভাবাত অসৎ বস্তুতে রমন করার জন্য তাদের উদ্বেগ বিশ্বাত্মনাযত্র সর্ববিশ্বব্যাপী এক ভয় চারিদিকে রজস্তম প্রকৃতির লোক সারা বিশ্ব জুড়ে রয়েছে কখন কোন দেশে বোমা ফেলে দেবে কখন কেন দেশে কি করবে কোনো গ্যারেন্টি আছে কি গ্যারেন্টি আছে আমাদের আমাদের বোমগুলোকে ওই জন্য তৈরি হয়েছিল মানুষকে মারবে বলে কিন্তু মারল তো জাপানে কি হলো হিরোসীমা নাকাসাকাই হিরোসেনমা নাকাসাকিতে মারলো বোম কি হলো সেখানে এখনো পর্যন্ত বিকলাঙ্গ লোকের বিকলাঙ্গ সন্তান জন্ম হচ্ছে আইনস্টাইন দুঃখের সঙ্গে আত্মহত্যা করতে চেয়েছিলেন I want to commit suicide আমি ভাবতে পারিনি মানুষ এত নিচে নামতে পারে আমি is equal to MC square ভগবানের ইচ্ছাতে আবিষ্কার করলাম আর সেটাকে কাজে লাগিয়ে তারা বোম বানালো আর সেটাকে মারলো জাপানে মেনে সব ধ্বংস করে দিল এই জন্য আমি কি বানিয়েছিলাম এই হচ্ছে মানুষের চরিত্র এই রজস্তমা প্রকৃতির প্রকৃতির মানুষগণকে নিয়ে আপনারা যে সংসার যাত্রা অতিবাহিত করছেন এক মুহূর্তের জন্য কিন্তু আপনারা শান্তিতে পাবেন না সব সময় সাবধান যখন তখন কেটে যেতে পারে যখন তখন বলছেন উপনিষদ বলছে তোমরা তোমরা ছুরির ওপর দিয়ে চলছ ছুরি যেমন ধার দেওয়া ছুরি ছুরির ওপর দিয়ে চলছে তোমরা ছুরির ওপর দিয়ে ছুরির ওপর দিয়ে চলতে গেলে কি চলা যায় প্রতি মুহূর্ত পা কাটবে ধারালো ছুরির ওপর দিয়ে পা রেখে রেখে মানুষ সংসার যাত্রা নির্বাহ করছে আর বলছে কি সুখে আছি আমরা কি সুখে আছি এরকমভাবে তারা জীবনযাপন করছেন আর আমি মনে করি ভগবানের চরণ কমলকে আরাধনা করাই তার একমাত্র পথ যার দ্বারা মানুষ নির্ভীক হতে পারে কবি বলছেন ভাগবত ধর্মের ডেফিনেশন আপনি চেয়েছিলেন না ভাগবত ধর্ম ব্যাখ্যা আমি করছি আপনি শুনুন কি ঠিক তো বলছেন যে বই ভগবতা প্রক্তা উপায়াহি আত্মলব্ধয়ে অঞ্জহ পুংসাম অবিদূষাম বৃদ্ধি ভাগবতানহি তান ভাগবত ধর্ম কাকে বলে একটা অল্প কথায় বলুন তো আমি তো অত কথা বুঝি না যে বই ভাগবতা প্রক্তা উপায়াহি আত্মলব্ধয়ে অঞ্জ পুংসাম অবিদুষাম বৃদ্ধি ভাগবতানহি তান তাকেই ভাগবত ধর্ম বলে জানবে যেখানে অজ্ঞ মানুষবল অতি অনায়াসে যে সন্ধান পেলে পরে অনায়াসেই অন্ধ এই যে সংসার অজ্ঞান তমের নাম কহিয়ে কৈত্যব এই সংসার এটাকে পার হয়ে চলে যেতে পারে অনায়াসে অজ্ঞ ব্যক্তি পড়াশোনা জানে না যে যে পড়াশোনা পর্যন্ত ভালো জানে না কিছুই না সেই ভাগবত ধর্ম বলছেন যে ওই ভাগবত ভাগবতা প্রক্তা উপায় আত্মা তাকেই আত্মার আত্মার অনন্য গতি আত্মার পরিপূর্ণ সত্তম গতি সদ্গতি বললে অনেকে জগতের লোক বলে মা আমার বাবা স্বর্গে গেছেন স্বর্গেটাকে সদ্গতি হলো বলছে আমার বাবা সদ্গতি পেয়েছেন স্বর্গে গেছেন মূর্খ স্বর্গটা কি সদ্গতি নাকি আমার পড়তে হবে তো তো সদ্গতির ডেফিনেশন বিভিন্ন থাকতে পারে ওই জন্য সত্তম গতি সত্তরও নয় তম অর্থাৎ এটার মানি হলো ভগবানের চরণ কমল প্রাপ্তি এ আর অন্য কোনো মানে করা যাবে না টেনে টুনে মানে কেউ যদি টেনে টুনে মানে করতে যাওয়া হবে না ওই জন্য আমি এই শব্দটা ব্যবহার করলাম ইচ্ছে করে এই শব্দটাই থাক এরা বলছেন যে বই ভগবতা প্রক্তা উপায়াহি আত্মলাব্ধয়ে আত্মজ্ঞান লাভ হয় যেটা দ্বারা যাতে অঞ্জহ বেতে অনায়াসে পুংসাম অবিদূষণ যারা বিদূষ নয় বিদ্যার নয় অত্যন্ত অজ্ঞ মানে তারা অঞ্জ খুব অনায়াসে পার হয়ে চলে যাবেন একে বলে ভাগবত ধর্ম আর একটু পরিষ্কার করে বলুন না বুঝতে পারছি না জানো আস্থায় নর রাজন প্রমাদ ন প্রমাদে তো কহিচিত রাজন কি বলছে শোনো বলছে জানো আস্থায় জানো মানে যে ধর্মকে আশ্রয় করল ধর্মের বিভিন্ন ডেফিনেশন বাস্তবিকভাবে ধর্ম ওটাকে বলেন যেসব ধর্ম পালন করছে সমাজে সব মূর্খের ধর্ম নয় এগুলো লোক ধর্ম সমাজ ধর্ম মানব ধর্ম বেদ ধর্ম এগুলো তাৎকালিক ধর্ম এগুলো আত্মার সঙ্গে যায় না বোঝা গেল কি বললাম সমাজ ধর্ম বেদ ধর্ম মনোধর্ম শরীর ধর্ম এগুলো সব তাৎকালিক ধর্ম কিছু সময়ের জন্য এটার উপযোগিতা ইউটিলিটি আছে তারপর এটা কোনো ইউটিলিটি থাকে না কিন্তু আমি যে ধর্মের কথা বলেছি সেটার ডেফিনেশন করল কি কি সেটা যদি ব্যাখ্যা করা যায় কি হবে বলতে যেটাকে ধারণ করলে পরে মানুষ এই জগৎ থেকে আনন্দে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ করতে পার হয়ে যাবে বোঝা গেল কি কিন্তু এই জগতের যে ধর্ম যেটা পালন করছে লোকে এগুলো খেয়ে দ্বারা কোনোদিন পার হতে পারবে না বাবুসাহেব তাহলে ভাগবত ধর্ম কাকে বলে যেটাকে ধারণ করলে পরে মানুষ অনায়াসে পার হয়ে ভগবত চরণে পৌঁছে যেতে পারবে তা না ভাগবত জানো আস্থায় যেটাকে আস্থায় মানে ধরলে পরে জানো আস্থায় নর রাজন ন প্রমাদ্যে তো যেটাকে ধারণ করলে পারে কোনোদিন উন্মত্তের মতো পাগলামো করবে না উন্মত্ত ব্যক্তি যেমন নানারকম বদমাইশি করে তার মাথা আর সেরকম থাকবে না তার হৃদয় আর সেরকম চঞ্চল থাকবে না জানো অস্থায় জানো অস্থায় নর রাজন ন প্রমাদ দেব কহিচিত ধাবন নিমিল্ল বা নেত্রে ন স্কলেত না পথে তিহ যদি চোখ বুঝে সেই মানুষ যদি চোখ যদি চোখ বুঝে সেই মানুষ চলতে থাকে যদি চোখ বুঝে সেই মানুষ চলতে থাকে যে ভাগবত ধর্মকে আশ্রয় করেছে ধাবান বা নেত্রে নস কলেজ না পথে দিও তে শেষ খলিত হবে না পতিত হবে না যে যদি চোখ বুঝে চলতে থাকে তাহলেও তার কিছু হবে না এখন এইসবের ব্যাখ্যা অন্য লোক অন্য অন্য লোক অন্যরকম করবে বলে চোখ বুঝে তো আমি ভাগবত ধর্ম আশ্রয় করি চলতে গেলাম পড়ে গেলাম তো বলে মূর্খ এরম বলেনি এই কথাটার মানে হলো তুমি যদি অন্য কোনো ধর্ম যেগুলোকে এতদিন তুমি আশ্রয় করেছিলেন চোখ কান খোলা রাখে এটা আমার সমাজ ধর্ম লোকে কি বলবে বেদ ধর্ম সমাজ ধর্ম লোক ধর্ম সব করেছো তুমি দেহ ধর্ম পালন করেছো সংসার ধর্ম বড় ধর্ম এর উপরে আর কিছু নেই কত ট্রেনে বাসে চলতে গেলে কত উপদেশ এই সব সাধু হয়েছে এরা সংসার ধর্মের উপর আর ধর্ম আছে হ্যাঁ ঠিকই তো বলেছে আমার সামনে আসে না কেউ বলতে পারে না অন্য অন্য যারা যায় তাদেরকে বলে আমি করলে তো কাপড় খুলে দেবো ওইখানে আর বুঝতে পারবে এবারে এইভাবে সব পরামর্শ দেয় আবার কেউ কেউ বলে আত্মা যা চায় তাই খেতে হয় মুরগি খেতে ইচ্ছে মুরগি খায় ডিম খেতে ডিম খায় আত্মা যায় তাই আমি ছাগলের দল আত্মা কোনটা দেখেছিস তুই কোনোদিন হ্যাঁ আত্মা যায় তাই খায় এদিকে হাইড্রেট নাকি এখানে মুরগি যাচ্ছে হাঁস যাচ্ছে সাপ যাচ্ছে গু যাচ্ছে মুদ যাচ্ছে মুরগি যাচ্ছে এটা হাইড্রেন মুটগুলো তোমাদের যে হাইড্রেন যেখান থেকে যে নোংরা যায় সব গুমুদগুলো তোমাদের মুখগুলো হচ্ছে সে হাইড্রেন দুর্গন্ধ দূষিত বেটা লজ্জা করে না যেখানে ভগবান বসে রয়েছে তোমার হৃদয়তে তুমি এইসব দুর্গন্ধ দূষিত খেয়ে নিজের নিজেকে কলুষিত করছো তোমার ভেতরে বসে রয়েছেন সাক্ষাৎ ভগবান আর তুমি এই দেহের মধ্যে এইসব নোংরা জিনিস দিচ্ছ নিজের ইন্দ্রিয় তর্পণ করছো আর বলবার সময় আত্মা যা চায় এত মূর্খ সেই জন্য বলছেন এখানে চোখ বুঝিয়ে চলা মানে হলো যদি অন্য কিছুর অন্য কোনো কর্তব্য কর্ম অন্য অন্য ধর্ম যেগুলো ঔপাধিক ধর্ম যেগুলোকে এতদিন তুমি বহুত মূল্য দিয়ে এসছো তার প্রতি যদি তোমার নজর না থাকে সেগুলো যদি না দেখো তাহলেও তোমাদের দেশ নো হামিনিট কোনো ক্ষতি নেই বোঝা গেল কি বললাম যেসব কর্তব্য কর্ম উপাধিক ধর্ম যেগুলো তুমি এতদিন করে এসছো সেগুলো না দেখে চোখ বুঝে যদি চলতে থাকো কেবল ভাগবতম তাহলে তোমার কোনোদিন পতন হবে না স্খলন হবে না আর যদি কোনো সময় কোনো ভুল বাই চান্স হয়ে যায় হতে পারে তখন ভগবান কি বলছেন বিকর্ম যচ্চ উৎপতিতম কথঞ্চিত ধনৌতি সর্বম হৃদিসন্নিবিষ্ট বলছেন কি যদি কোনো রকম বিকর্ম হয়ে গেল হঠাৎ তাহলে কি বলুন ভগবান বলছেন তাকে প্রায়শ্চিত্ত করতে হবে না আমি তাকে ধুয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবো যেমন একটা বাচ্চা ছোটবেলায় কি হয় হেগে মুতে ওই বিছনাতেই পড়ে রয়েছে ওয়াল ক্লথে আর মা এসে ওগুলো এই সে ছোঁড়া কি হয়েছে রে আবার গিয়ে ধুয়ে মুছে এসে চান করিয়ে ভালো করে পরিষ্কার করলেন বোঝা গেল কি ওই বাচ্চা ওইখানেই পড়ে রয়েছে ওর নড়ার ক্ষমতা নেই ওখানেই হেগে মুতে গায়ে লেপটে চুপটে বসে রয়েছে ভগবান বলছে লোকে যেমন মা বাচ্চাটাকে যেমন সব গুমূত্র গায়ে লেগে গেছে ওটা পরিষ্কার করে আবার কোলে নিয়ে নেয় সেরকম আমারও ইচ্ছা হলো আমি তাদেরকে এভাবে নিয়ে নেব যদি আমাকে ভাগবত ধর্ম আশ্রয় করে থাকে ভুল ভাল করে ফেলে কিছু আমি কিন্তু চিটিংবাজি করলে হবে না যদি কেউ কপরতা করে সাধুর বেশ নিয়ে সন্ন্যাস নিয়ে বিভিন্ন সাধুর বেশ নিয়ে রাবণও সাধুর বেশ নিয়ে যে হলো কি তাহলে আমরা রাধু রাবণকে কি সাধু বলবো নাকি তাহলে হলো কি সেরকম সাধু হবেন কায়ে নবাচা কায়েন বাচা মনসৈন্দ্রিয়র্বা বুদ্ধাত্মনা বাউনুস্থিত স্বভাব করতি যদ যদ সকলম পরস্মৈ নারায়ণেতি সমর্পয়ে ত্বাত বলছেন কি নবাচা বাচা মনসৈন্দ্রিয়র্বা বুদ্ধাত্মনা বাউনোস্থিত স্বভাব करोति जद जद सकलम परस्मै नारायणेति समर्पयेत्वात् বলে কায়েন বাচা মনসেন্দ্রিয়া কায় মন বাক্য মন হ্যাঁ সব কিছুর দ্বারা যে কোনো কর্ম তুমি করবে কায়েন বাচা কায়েন মানে শরীরের দ্বারা বাচা মানে বাক্যর দ্বারা মনের দ্বারা বা ইন্দ্রিয়ের দ্বারা যতগুলো তোমার ইন্দ্রিয় আছে ইন্দ্রিয়গুলো কাজ করে তো পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় আছে সেন্স অর্গান এই পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এরাও সব বিভিন্ন ক্রিয়াকর্ম লেগে রয়েছে বা anyhow anyhow knowingly or unknowingly anything you are doing everything should be dedicated to Krishna সব কিছু কৃষ্ণের চরণে দিয়ে দাও নিবেদন করে দাও মন থেকে বন্ধন হবে না ব্যবসা বাণিজ্য করছো কত কিছু করছো খালি বলতে হবে ভগবান এই সব তো তোমারই এই যে ছেলে মেয়েগুলো সব তো তোমারই আমার কি কিছু তো নয় আমার যদি এই ভাবটা ডেভেলপ করে কাউর হৃদয়েতে তাহলে তার বন্ধন বলে কোনো কিছু হতে পারে না সংসার করারও একটা টেকনিক আছে কিন্তু সংসার করবার যে টেকনিক সেটা লোকে জানে না জানে কি আমি তো বলি সংসার করো কিন্তু ভালো করে করো দুর্গন্ধ দূষিত সংসার করো না ইন্দ্রিয় তর্পণ করো না তোমরা সংসার করলে সেই সংসার যদি কৃষ্ণের সংসার হয় তাহলে সেটা উপদেশ করা আছে কি উপদেশ কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার জীবে ধয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার কি বলেছেন কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসা এখন জীবে দয়া মানে কি হলো আজকে আমাদের এখানে খিচুড়ি বানা হয় বানানো হয়েছে মহারাজ চলে গেলে খিচুড়ি দেওয়া হবে এটা কি জীবে দেয়া নাকি এটা কি জীবে দেয়া এটা যদি বাস্তব প্রসাদ হয় তাই তো কিছু জীবে দেওয়া হবে কিন্তু বাস্তব জীবে দেয়া এই এক মাস ধরে যে জীবে দেয়া হলো জীবের যে দুর্গন্ধ দূষিত প্রবৃত্তি সেই প্রবৃত্তিকে পরিবর্তন করার নাম হলো জীবে দয়া বোঝা গেল কি বললাম এক পেট খিচুড়ি খাইয়ে দিলাম এটা জীবে দেওয়া নয় এক মাস ধরে মুখে রক্ত তুলে যে কথাগুলো বলা হলো এখানে যদি কোনো মানুষ থেকে থাকেন তারা যদি গ্রহণ করে থাকেন তাহলে আমার হলো আমি আমার গুরুদেব তাদেরকে জীবে দেয়া করলেন কোনো ব্যক্তির কাপড় নেই কোনো ব্যক্তির ঔষধ লাগবে কোনো ব্যক্তি খেতে পাচ্ছেন না এগুলো জীবে দয়া নয় বাস্তব এগুলো তাৎকালিক দয়া এখনই খাইয়ে দিলে এক পেট আবার রাত্রিবেলা খিদে পেয়ে যাবে খিদে পাবে না তখন সে কোথায় পাবে কাপড় একটা দিলে কাপড় এক মাস দু মাস ছ মাস এক বছর পড়লো কাপড়টা ছিনে গেল তখন থেকে তুমি আর কোথায় তুমি তো আর কাপড় দিচ্ছ না একবার দিয়েছ তো এগুলো সব তাৎকালিক ধর্ম এর তাৎকালিক উপকার কাউর অসুখ হয়েছে কাউকে ওষুধ দিলে ভালো কাজ করলে খারাপ কাজ তো নয় কিন্তু সেই যে অসুখটা দিলে তারপরে কি তার চিরকালের অসুখ ছেড়ে গেল না এখন টাইফয়েড চলে গেছে পরে আবার ম্যালেরিয়া হতে পারে হতে পারে তো আজকে কলে আজকে চলে গেল আজকে তুমি ওষুধ দিয়ে ম্যালেরিয়াটা সারিয়ে দিলে কালকে আবার তার যদি কলেরা হয় তখন কোথায় ওষুধ পাবে সেই জন্য জীবের চিরকালের যে নগ্ন অবস্থা ন্যাকেট অবস্থা সমস্ত জীব লোভ লালসায় ইন্দ্রিয় তর্পণে উলঙ্গ দে আর অল ন্যাকেট আমাদের হিন্দিতে বলে আমাদের বৃন্দাবনে বলে যে তোমারা নঙ্গাপান জিন্দেগি মেয়ে জায়গা নেই তোমাদের ল্যাংটো অবস্থা তোমার যে মনের ভাব কোনোদিন যাবে না কোনোদিন শোধন হবে না জিতনা ভগবান দে তোমারা নঙ্গাপান কবি নেই জায়গা কখনো যাবে না তা কেন তোমার স্বভাবটাই নোংরা তোমার যদি শুধু অভাব হতো তোমার কিসের অভাব বল আমি দিয়ে দিচ্ছি কিন্তু তোমার স্বভাবটাই নোংরা তোমাকে সংশোধন করা মুশকিল এই সংশোধন করতে গেলে এই যে অপ্রাকৃত জগতের শব্দব্রহ্ম আলোচনা করা হলো এইটার দ্বারা তোমাদের স্বভাব চরিত্র অন্তরের যা কিছু পরিবর্তন করার চেষ্টা এটাকে বলা হয় মহা ঔষধ আমি আলোচনা করেছিলাম সেখানে যত্তম শ্লোক গুণানুবাধা প্রস্তুয়তে গাম্য কথা বিঘাত নিষেব্য মানম অনুদিনম মমক্ষর মতিম সতিম যচ্ছতি বাসদেব ভাগবতে বিভিন্ন জায়গায় বলা রয়েছে ভবৌ সদাচ্ছত্র মনোভিরামাত ক উত্তম শ্লোক গুণানুবাদাত বিরম মেত বিনা পশুঘ্নাত এই মহা ঔষধ ভাগবতী কথা এই মহা ঔষধ ভাগবতী কথা এটাই তো বাস্তবিক ঔষধ ঔষধ কোনটা ঔষধ কোনটা এটি মেডিসিন এটা অনন্তকালের জন্য তোমার মেডিসিনের কাজ করো অনন্ত ইনফিনিটি পিরিয়ড এটা অনন্তকালের জন্য তোমার জীবনে একটা ঔষধের কাজ করলো এবার তুমি নিশ্চিন্ত হতে পারবে এবার তোমার সব সব সমস্ত রোগ চলে যাবে এই বলছে কায়ে নবাচা মনস ইন্দ্রিয় ও দ্বাত্মনা বা অনুসৃত স্বভাবাদ करोति যদ যদ सकलम परस्मयी নারায়ণেতি সমর্পয়েত্বাত কায় মন বাক্য বা তোমার ইন্দ্রিয়গণের দ্বারা তুমি যদি কোনো কর্ম করো বা অনুষ্ঠিত স্বভাবাত ইন্দ্রিয়গণ কিছু বুঝতে পারছে না অনুষ্ঠিত স্বভাবাত মানে পূর্বে পূর্বপূর্ব জন্মের অভ্যাস বশত তুমি কিছু করে ফেল অনুষ্ঠিত স্বভাবাত অনু অনুষ্ঠিত মানে অনুসরণ থেকে অনুসৃত হয়েছে অর্থাৎ পূর্বজন্মের বিরাট অভ্যাস হয়ে গেছিল এই অভ্যাসের ক্রমে তুমি কোনো কাজ করলে যাই কিছু করো সমস্ত কিছু ভগবত চরণে নিবেদন করো খালি ভগবানকে বলো ভগবান এসব তোমা এটা বলে দাও ভগবান সারা দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন ভগবান সারা দেওয়ার জন্য জীবের কাছে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু ভগবানের জন্য কেউ পায়ের পাতাটাও পায়ের পাতাটাও ভেজাতে রাজি না ভগবানের জন্য কেউ যদি পায়ের পাতাটা ভেজায় ভগবান তার জন্য গলা পর্যন্ত নেবে যাবেন ভগবানের প্রতিজ্ঞা কিন্তু কেউ পায়ের পাতাটাও ভেজায় না আর বলছি আমরা আমরা তো করছি ভজন তো করছি আর ভজন করছে কি ভজন করছে ওই জানে ভজন তো করছি কি ভজন করছো এবার এখানে বলছেন তাহলে এটা বোঝা গেলে আমি অল্প অল্প বলছি অনেক ফাস্ট আমাকে এগোতে হবে যদুবংশ ধ্বংস ইত্যাদি অনেক সব বর্ণনা আছে এগারো স্কন্ধে বারো স্কন্ধে তাহলে এখন বলছেন সেই কবি বলছেন ভয়ম দ্বিতীয় অভিনিবেশ তহসাদ ঈশাদ অপতস্ব বিপর্যয় স্মৃতি তন্ময়ায় অত বুধ আবয়ে ত্বাম ভক্তৈক এইসম গুরুদেব তাত্মা এইটা হচ্ছে একটা সলিউশন বেরোলো কি করব যেটা আমি এতদিনে উত্তর দিচ্ছি একটা একটা করে विजितरिसीकवायुविरदान्तमुनस्तुरगं जय्यजतन्ति यन्तुमतिलोलमुपायखिद व्यसनसतामृतसमवहाय गुरोश्चरणं वणिज ইভাজ সন্তকিত কর্ণধরা জলদৌ এই ভবসাগরে যদি তুমি গুরু পেয়ে যাও পরম সাধু তাকে ধরো এবার পার হয়ে যাবে তা নাহলে উথাল পাতাল হবে এটা ভবসাগর আটলান্টিক মহাসাগরে কোনো নৌকা যদি দেয় সঙ্গে সঙ্গে ডুবে যাবে যাবে কি না বিরাট বিরাট জাহাজ এরকম এরকম করছে সব বিরাট বিরাট যাও যখন তখন ডুবে যাবে উথাল পাথাল করছে এ হচ্ছে ভবসাগর যদি ডুবে যেতে চাও তাহলে করো আর সংসারের পার হয়ে প্রেমের সাগরে যে ডুবতে চায় সে কি করুক সেই চৈতন্যচন্দ্রকে ভজন করুক তাই তো সংসারের পার হয়ে প্রেমের সাগরে যে ডুবিবে সে বুঝুক চৈতন্য চাঁদেরে সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ম যদি সাদ সংকীর্তনামৃত রসে রমতে মনুষ্যে প্রেমাহাম বোধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম চৈতন্য চরণে অনুরাগ বৃদ্ধি করো বিষয়তে অনুরাগ বৃদ্ধি করো না নরকে চলে যাবে তাহলে ভয়ম দ্বিতীয় অভিনিবেশত হসাত ঈশাত অপেতস্ব বিপর্যয় অস্মৃতি কেন তোমার মতো ভয় এলো কেন সাধুদের কোনো ভয় নেই কত লোক কত ধমকি দিচ্ছে হোক তোর তো যা খর করে নে যা কোনো ভয় পায় না কেন জানে মারনেওয়ালা রাম রাখনেওয়ালা রাম তুই কোথাকার কে এলি কিচ্ছু করতে পারবি না পারবে পারবে না ওরা নিশ্চিন্তে রয়েছে জানে যা করে সব ভগবান করে ওর কি ক্ষমতা আছে আমাকে মারবে সেই জন্য তাদের ভয় নেই কেন না ভগবত চরণে শতকরা শতভাগ বিশ্বাস নিয়ে বসে রয়েছে ভয়টা নেই কেন ভয়টা নেই কেন ভগবত চরণে শতকরা শতভাগ তাদের প্রপত্তি শরণাগতি সেই জন্য কীর্তনে বধা হয়েছে বলা হয়েছে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারও ঘরে তুমি তো ঠাকুর তোমারও কুকুরও বলিয়া জানো হো মোরে গুরু বৈষ্ণবকে বলছে ভগবানের চরণে তো ডাইরেক্ট যাওয়া যায় না এই জন্য ভগবান গুরু বৈষ্ণবের চরণে বলছে তুমি তো থাকো তোমার কুকুর আমি আবার কীর্তনেতে আছে সব কিছু তোমার চরণে দিয়ে আমি এখন সুখী হইনু পরম সুখী কীর্তন আছে না কীর্তনে আছে সর্বস্ব তোমার চরণে দিয়ে আমি এখন সুখী হলো আত্মনিবেদন আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী হলেন না লেখা আছে কীর্তনে আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী কি কেন সুখী হলো তারা ভয় নেই আত্মনিবেদন করেছিল বলেই আর ভয় নেই আর যদি না করতো যদি কপট করতো আমিও তো দীক্ষা নিয়েছি হ্যাঁ সেটা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি দীক্ষা নিয়েছো এটা বলতে লাগে নাকি তুমি যে দীক্ষার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছ আমাকে এটা আমি বুঝে গেছি দীক্ষা ও ধরনের জিনিস না মূর্খের দল সারা জগতে পাগলামো চলছে পুরো জগতে পাগলামো চলছে পুরো জগতে পাগলামো চলছে ভাবে গুরুচরণ আশ্রয় হয় না যে ব্যক্তি গুরুচরণ আশ্রয় করে তার লক্ষণ আলাদা বোকা বানানো যায় না আমিও তো গুরুচরণ আশ্রয় করেছি দেখুন না আমি তো দেখতেই পাচ্ছি তোমার অ্যাডভার্টাইজমেন্টটা তুমি যে সাইনবোর্ড টানিয়ে গেছো তোমার মালা তিলক ওই যে সাইনবোর্ড এগুলো এগুলো দেখেই বুঝতে পারছি এগুলো সাইনবোর্ড কিচ্ছু না বাস্তবিক যদি আলোচনা করতে বলো সব কাঁচা খুলে দৌড়াবে কেউ করতে চাইবে না অত সোজা সব জানা আছে ভয়ম দ্বিতীয় অভিনিবেশ তাহলে তোমার ভয়টা কেন হচ্ছে বলে ভয়ম দ্বিতীয় অভিনিবেশ তাহাসাত ঈশাত অপদস্য বিপর্যয় স্মৃতি ভগবানের স্মৃতি তোমার জীবন থেকে চলে গেছে বলেই অন্য বিষয়ের প্রতি নভিনিবেশ এসছে অদ্বয় জ্ঞান তত্ত্ব থেকে তোমার মন ঘুরে গেছে অধ্যায় জ্ঞান তত্ত্ব মানে ন দয় দ্বিতীয় কোনো বস্তু নেই অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটাই বস্তু রয়েছে সেটা হচ্ছে অধ্যয় জ্ঞান তত্ত্ব সেটা থেকে তোমার মনটা ঘুরে গেছে এটা আমার পরিবার এটা আমার ঘর এটা আমার ব্যবসা এটা আমার ছেলে পেলে ব্যাস এইটি তোমার ভয় তোমার ভগবত চরণে আত্মনিবেদন হয় নাই যদি হতো তাহলে এই ধরনের কথাগুলো বলতো না আমার নাতি আমার ছেলে আমার ঘর এগুলো উচ্চারণ হতো হতো না আমার আমার আমার এইটি হচ্ছে সর্বনাশের কারণ আমি ও আমার এই সর্বনাশের কারণ এই দুটি একবার আমেরিকাতে একবার একবার স্ট্যাটিস্টিক্স করেছিল টেলিফোন ডিপার্টমেন্ট বলেছ তোমরা সমীক্ষা করবে সারা দিনেতে কোন শব্দটা সবচেয়ে বেশি উচ্চারণ হয় একটা ইনভেস্টিগেট ওরা করেছিল করার পর বলছে দেখা গেছে আমি নয় আমার এই শব্দটা সারা দিন সবচেয়ে বেশি বলে একদিন টেলিফোন এক্সচেঞ্জ একটা রিভিউ করেছিল সারা দিনে কোন শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার হয় দেখছি আমি এবং আমার এই দুটো শব্দ বেশি ব্যবহার হয় আপনারা নিজের জীবনে এটা জানেন আমি আর আমার এই যতক্ষণ এটা মোছা না যাবে ততক্ষণ বন্ধ হবে না এটাকে পুরো মুছে দিতে হবে জীবন থেকে আমি এবং আমার তখন ভয়ও চলে যাবে টেনশন থাকবে না ভয় ভয়মুক্ত হয়ে যাবে আনন্দে আটখানা হবে সেই জন্য বলছেন ভয় আসে দ্বিতীয় অভিনিবেশ ভগবান ছাড়া অন্য কোনো বস্তু আছে এই যখনই আসবে তখনই ভয় কত লোক ধমকি দিয়েছে আমাকে এই সব প্রতিবাদ লেখার জন্য বৈষ্ণবরা আদেশ করেছেন জগৎ থেকে উড়িয়ে দেবে না তোদের ক্ষমতা থাকলে ওরা আমি তো রইলাম আমার কোনো বডিগার্ডও নেই কিছু নেই তীব্র প্রতিবাদ বড় বড় সারা পৃথিবী জুড়ে অর্গানাইজেশন তারা তারা রয়েছেন আর যাদের হাতে গুন্ডা বদমাস টাকা প্রচুর কিছু করতে পারে যেখানে ভগবান আছেন সেখানে কে কি করতে পারবে বিশ্বাসটা রাখতে হয় সেই জন্য বলছেন তাই জন্য বলছেন যে তোমরা যদি ভয়মুক্ত হতে চাও একটা কথা বলি তন্ময়ায় অত আভুয়ে ত্বাম ভক্তৈক এইসম গুরুদেব তাত্মা তোমরা গুরুদেব তাত্মা হয়ে যাও যেসব পরমহংস গুরু বৈষ্ণবগণ আছেন তাদের হৃদয়ের সঙ্গে মিলে যাও তাদের চরণের সেবা করতে করতে তন্ময় হয়ে যাও তাহলে কি হবে বলে ওনার দৌলতে কি হবে তোমাদের বলে বলছে তন্ময়ায়া অত বুধ আবহে ত্বাম ভক্তৈক এইসম গুরুদেব তৎমা সেই পরহংস গুরু বৈষ্ণবের সেবা করো অন্তর থেকে তাদের কথা শোনো তাদের চরিত্র তাদের স্বভাব তাদের চিন্তন তাদেরকে দর্শন প্রণাম আর ভগবানের চিন্তা তোমার তো আসবেই করতে করতে কী হবে জগৎ থেকে তুমি ভয়শূন্য হয়ে ভগবত চরণে চল এইভাবে সুন্দরভাবে বিভিন্ন রকম কথা বলছেন তারপরে এখানে বলতে বলতে কি হলো অনেক কথা আমি অল্পের উপর স্পর্শ করে যাচ্ছি তারপরে কবির পরে হবি উত্তর দিয়ে অনেক কথা খালি এগারো স্কন্ধ এক বছর যাবৎ আলোচনা করলেও কিছু হবে না খালি এগারো স্কন্ধ ডেলি যদি সকালবেলা দু তিন ঘন্টা বিকেলে দু তিন ঘন্টা আলোচনা করা হয় কন্টিনিউয়াসলি পুরো এক বছর যাব তাতেও শেষ হবে এত আনন্দময় গভীর সব তত্ত্ববিজ্ঞানের মধ্যে লুকিয়ে রয়েছে এখানে কবির পরে হবি হবির কাছে প্রশ্ন করছেন ভগবানের বলছেন কবি রাজা প্রশ্ন করছেন অথ ভাগবতম ব্রুত ধর্ম যাদৃশ্য নিনাম যথাচরি যথাচরতি যদ্ব্রুতে জয়ের লিঙ্গের ভগবত প্রিয়া রাজা বললেন হে ব্রাহ্মণ এখানে ভাগ ভাগবত অর্থাৎ ভাগবত ভগবত কেন ভগবত দুরকম ভাগ একটা হচ্ছে গ্রন্থ ভাগবত একটা হচ্ছে ভক্ত ভাগবত সেই জন্য বলছে এখানে ভাগবত অর্থাৎ ভগবত ভক্তের লক্ষণ বলুক বলুন আপনি ভাগবত ভক্তের লক্ষণটা কেমন কিভাবে জানবো তিনি মহাসাধু মহাভাগবত যেরূপ ধর্মে তার নিষ্ঠা যা যেরকম তার ভাব স্বভাব উঠা বসা লোকসমাজ লোকসমাজে আচার ব্যবহার চিহ্ন আমরা তো নালে সাধু চিনতে পারবো না এগুলো আপনি বলুন এইভাবে বলতে বলতে এবার এই কবি হবি সুন্দরভাবে বলছেন আমি অল্পের বোকালে স্পর্শ করে যাব রায় রামানন্দ সংবাদে আপনি পেয়ে যাবেন কিছু বিশেষ আলোচনা অনেকেই উপকৃত হয়েছেন হাজার হাজার লোক এ একটা ছোট্ট এ থেকে সেই জন্য বলছেন সর্বভূতে সুজ পশ্চাৎ ভগবত ভাত আত্মানাহা ভূতানি ভাগবতে আত্মনি এইসব ভাগবতমা ভাগবতোত্তমা তাকেই ভাগবত উত্তম বলে জানবে যিনি সর্বভূতে ভগবানের অস্তিত্বকে উপলব্ধি করেন নিজের হৃদয়ে এবং সর্বভূতে ভগবান রয়েছেন এটা যিনি উপলব্ধি করেন তিনি হচ্ছেন ভগবতোত্তম তিনি ভগবত দিগের মধ্যে উত্তম সবচেয়ে আর ঈশ্বরে তদদিনেশু বালিশেষু দিশৎসু চ প্রেম মৈত্রী উপেক্ষা য করতি সমধ্যমাহা যিনি ঈশ্বরে আর তার ভক্ততে এবং বালিশ ব্যক্তি অজ্ঞ ব্যক্তিতে তিন রকম ব্যবহার করেন ঈশ্বরতে প্রেম করেন ভগবানের যারা ভক্ত তাদের সঙ্গে মৈত্রী বন্ধুত্ব করেন আর যারা বালিশ অজ্ঞ তাদেরকে কি করেন কৃপা করেন এ হচ্ছে কি হলেন ভাই এরা হচ্ছে মধ্যম তাহলে উত্তম ভক্ত মধ্যম ভক্ত আর যিনি যিনি উত্তম ভক্ত মধ্যম ভক্ত বললাম এবার যে কনিষ্ঠ ভক্ত তার লক্ষণ বলছেন যিনি অর্চা অর্থাৎ বিগ্রহের প্রতি তার একটু অর্চন ফচন করেন কিন্তু সাধুগুরু বৈষ্ণব এলে এরকম একটা ভালোবাসা নেই তার সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভালোবাসা নেই এমনি বিগ্রহ অর্চন করতে হয় করছেন সব কিছু করছেন এই জন্য বলছেন অর্চয়া মেব হরে পূজাম য শ্রদ্ধাই হাতে ন তদ ভক্তেশু চান্নে সুস ভক্ত প্রাকৃত শ্রেতাহা তাকে তাকে প্রাকৃত ভক্ত বলে জানবে যে ভগবানের প্রতি অর্চন পচন করেন কিন্তু সাধুদের প্রতি কোনো বিশ্বাস নাই এইভাবে ধীরে ধীরে সাধুদের বর্ণনা করছেন অনেক কথা তৃতীয়তে এবার এখানে অন্তরিক্ষর কাছে প্রশ্ন করছেন রাজা রাজা পরি রাজা বলছে কোন রাজা নিমি মহারাজ রাজা বলতে যেন আবার ঘুম করে খুলে আবার উল্টে চলে না যায় ওখানে পরীক্ষিত মহারাজ আরে এটা প্রসঙ্গটা কেউ যে কেউ মনে রাখতে পারে না কি প্রসঙ্গটা কোথা থেকে এসেছিল নারদজি পৌঁছেছে কোথায় হ্যাঁ দ্বারকায় পৌঁছেছে দ্বারকায় কার কাছে বসুদেবজি মহারাজ কৃষ্ণের পিতার কাছে তিনি প্রশ্ন করেছেন নারদজি বলছেন এই প্রসঙ্গটা একই প্রসঙ্গ আমি সেই প্রসঙ্গটা তোমায় বলছি বলে কোথায় চলে গেলেন যেখানে এই এই কবি হবির অন্তরিক্ষ নবযোগেন্দ্রর কাছে নিমি মহারাজ প্রশ্ন করছেন আবার এই প্রসঙ্গটা তুলে ধরেছেন কে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন এ তো ভাগবত কথা ইনি বলছেন সেটাই তো সুতদেব গোস্বামী আবার বলছেন এই জন্য সব কনফিউশন হয়ে যাবে মাথা তো এইটুকু মাথাতে বিশেষ কিছু থাকে না সব কনফিউশন লাট্টু যেমন সুতো ঘুড়ি ওড়াতে গিয়ে একবার যদি পেঁচিয়ে যায় গেল সব সুতো বরবাদ সেই জন্য এখানে বলছেন বলছেন বিষ্ণুর মায়া ভগবানের যে অনন্ত মায়াতে এই জগৎ যে মোহিত সেই মায়া সম্বন্ধে যদি আপনি কিছু বলেন সুন্দরভাবে প্রশ্ন করেছেন সেখানে কে প্রশ্ন করছেন নিমি মহারাজ বলছেন পরশ্ব বিষ্ণুর ঈশস্ব মাইনাম অভিমহিনীম মায়াম বেদিতুম ইচ্ছাম ভগবন্ত ব্রবন্তন আমাদের কাছে যদি আপনি বলেন দয়া করে ভগবানের মায়াটা কেমন যে মায়াতে অনন্ত জগৎ সবাই হাবুডুবু খাচ্ছে কেউ পার হচ্ছে কেউ কার হতে পারছে না পার হতে পারছে কেউ পার ভগবানের যে যারা ভগবানকে ডাকেন ভালো করে ডাকতে পারেন না দেবতারা তারাও মায়াতে হাবুডুবু খাচ্ছেন বড় বড় সমস্ত তারাও সব মায়াতে হাবুডুবু খাচ্ছেন একমাত্র অনন্য শরণাগত কৃষ্ণের চরণে যিনি প্রপন্ন হয়েছেন মামি মামি মামি বোঝে প্রপদ্যন্তে মায়া মেহতাম তরন্তিতে একমাত্র যিনি আমার চরণে সর্বাঙ্গীনভাবে শরণাগত হয়েছেন তিনি ছাড়া বাকি সমস্ত জগৎ মায়াতে হাবুডুবু খাচ্ছে খাচ্ছে না মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই তাই না কীর্তনে বলছেন কিন্তু বলছে কই বলছে লোকগুলো রাধা কৃষ্ণ বল বল বললে সবাই হরে কৃষ্ণ বল বল বললে সবাই মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই হ্যাঁ কিন্তু তবুও তো বলবে না অত কথা আমি বলতে পারি না ব্যাংকের ব্যালেন্সটা আমি বলতে পারি কোথায় আমি কি টাকা রেখেছি কার কাছে সেগুলো বলতে পারি কার থেকে মাল করি পাবো সব হিসাব কোথায় লাগিয়েছি চার কা চুয়ান্ন চার লাগিয়েছি চুয়ান্ন পাবো এগুলো হয় বলতে পারি কত হিসাব এই এক একটা করে খাতা খুলবে একটা করে খাতা খুলবে পাগল হয়ে যাবে লোকে সব জানে মুখস্থ সেই জন্য বলছেন নাম অপি মহিনী সেই মায়া সম্বন্ধে কিছু জানবার ইচ্ছা হচ্ছে দয়া করে যদি বলেন সেইখানে বলতে বলতে অনেক কথা বললেন বা বা সেই মায়া সম্বন্ধে কি বলবো তোমাকে বিভিন্ন কথা বর্ণনা করলেন মায়া সম্বন্ধে অপূর্ব যে কিভাবে মানুষ এ ত্রিগুণতে অভিভূত হয়ে পড়ে হয়ে পড়ে হাবুডুবু খায় সাঁতারি সাঁতারি যায় সিন্ধু অন্ত নাহি পায় ভবসিন্ধু অনন্ত অপার বলছেন কর্মফলেতে সমস্ত জীবগণ নিজের এই দেহের মধ্যে বন্ধনে পড়ে যায় নিজের কর্মফলে নিজে ভগবান নিজে কোনো কিছু করে না তোমাদের তোমরা ভগবানকে গালাগাল দাও ভগবান কি করেছে তোমাদের ক্ষতি তোমরা তো নিজেই নিজের ক্ষতি করেছে ভগবান বলছেন না দত্তে কশ্চিত পাপম ন চৈব সুকৃতিম বিভুম অজ্ঞানে ন আবৃতম জ্ঞানম তেন মুছন্তি যন্তবাহ এরা নিজে নিজেরাই আটকে পড়েছে আমি কি করেছি আমি কিছু বন্ধন হয়েছে আমি বললাম আমার কাছে আয় আমি বলছি আমার কাছে চলে আয় কেউ আসছে না অন্য অন্য দিকে যাচ্ছে শঙ্কর ভগবানকে পুজো করছে শেতলা পুজো করছে কালী পুজো করছে বিভিন্ন সুবিধে পাবে আর তা সুবিধে কদিন পাবি তারপর দেখ কি হয় সুবিধে পাবি তো কদিন পাবে তারপর কি হবে দেখ এই না বলছেন ভগবানের মায়াতে সবাই এভাবে অভিভূত হচ্ছে মায়া সম্বন্ধে অনেক কথা বলছেন বলছেন অনেক কথা গুপ্ত কথা সমস্ত আলোচনা করার আর এ নেই যে বায়ু যেমন মানুষ যেমন যেমন বলছেন এই আত্মাটা এই শরীরটা ছেড়ে দিলে কি করে আমার কর্মফলটা এই আমার সঙ্গে আবার পরের জন্মেতে চলে যায় আমি মরে তো গেলাম আমার শরীর তো পড়ে গেল তাহলে মরে গেলে আমার এই যে কর্মফলটা যে কর্ম এই জন্মে করলাম সেটা কি করে আমার আমার আবার পরের জন্মে যাবে এরা উত্তর দিতে গিয়ে বলছেন হ্যাঁ বায়ু যেমন বায়ু যেমন বহন করে যাচ্ছে বায়ু যেমন বহন করে যাচ্ছে বায়ু কি বহন করে মানে গন্ধ বহন করে বায়ুর নিয়মই হলো জগতে যা কিছু সুগন্ধ দুর্গন্ধ সবই বহন করছে তাহলে এখানে প্রশ্ন হলো যত এই যে বহন করে নিয়ে যাচ্ছে কি বহন করছে বা যে ফুলের গন্ধ ফুল থেকে যেমন ফুলের গন্ধকে ফুল থেকে যেমন ফুলের গন্ধকে নিয়ে যাচ্ছে কে বায়ু সেরকম আত্মা যখন বেরিয়ে যাবে শরীর থেকে তখন আত্মার সঙ্গে যে সূক্ষ্ম দেহ সেটা বায়ুর সঙ্গে যখন গন্ধ চলে যায় সেরকমভাবে এই আত্মার সঙ্গে এই যে কর্মফল এই যে সূক্ষ্ম দেহ এটা চলে যাবে বেদে এইসব কথা বর্ণনা করা এইভাবে চলে যাবে তোমার এই জন্ম যখন মানুষ জন্ম হোক যাই হোক তার সঙ্গে তোমার কর্মফল ওর সঙ্গে তোমার আত্মার সঙ্গে জীবাত্মার সঙ্গে চলে যাবে ভেতরে কোনোরকমভাবে এর কোনো ভুল নাই আর জীব যত কর্মফল নিজে করে কর্মের ফল তাকে ভোগ করতে হবে যত কর্মফল তার আছে সেই কর্মফল তার নিজের কর্মফল নিজেকেই ভোগ করতে হবে অবশ্য মেব ভক্তব্যম কীতম কর্মম শুভাশুভম সমস্ত কৃতকর্মের ফল তোমার নিজেকেই ভোগ করতে হবে অন্য কেউ তোমার কর্মফল ভোগ করবে না কেউ নেবে না তোমার কর্মফল